আল কোরআনের পথটি ধরে যারা দিয়ে গেলে অকাতরে প্রাণ আছো তবু আমাদের হৃদয়ে জুড়ে কোনদিন তোমাদের ভুলা নাহি যা কোনদিন তোমাদের ভুলা নাহি যা আল পথটি ধরে যারা দিয়ে গেলে অকাতরে প্রাণ আছো তবু আমাদের হৃদয় জুড়ে কোনদিন তোমাদের ভুলা নাহি যা কোনদিন তোমাদের ভুলা নাহি যা চলে গেছো পর পারে মাটি ছেড়ে জানি আর আসবে না কভু যে ফিরে তোমাদের খুনে রাঙে আছে যে মাটি সে মাটির বুকে আকাশ আদির ঘাটি চলে গেছো পর পারে মাটি ছেড়ে জানি আর আসবে না কভু যে ফিরে তোমাদের খুনে রাঙে আছে যে মাটি সে মাটির বুকে আকাশ আদির ঘাটি আল্লাহর ছায় আছে তোমাদের ঠাই কোনদিন তোমাদের ভুলা নাহি যায় কোনদিন তোমাদের ভুলা নাহি যা আল কোরআনে পথটি ধরে যারা দিয়ে গেলে অকাতরে প্রাণ আছো তবু আমাদের হৃদয় জুড়ে কোনদিন তোমাদের ভুলা নাহি যা কোনদিন তোমাদের ভুলা নাহি যা তোমাদের খুন রাঙা পথ ধরে আমি উঁচু সরে গে যাব সত্যের বাণী তোমাদের অবদান বৃথা নাহি যাবে অবশেষ কোরআনের জয় জানি হবে তোমাদের খুন রাঙা পথ ধরে আমি উঁচু সরে গে যাব সত্যের বাণী তোমাদের অবদান বৃথা নাহি যাবে অবশেষ কোরআনের জয় জানি হবে শহীদিয়ে পথে তাই আমি যেতে চাই কোনদিন তোমাদের ভুলা নাহি যা কোনদিন তোমাদের ভুলা নাহি যা আল কোরআনে পথটি ধরে যারা দিয়ে গেলে অকাতরে প্রাণ আছো তবু আমাদের হৃদয় জুড়ে কোনদিন তোমাদের ভুলা নাহি যা কোনদিন তোমাদের ভুলা নাহি যা কোনদিন তোমাদের ভুলা নাহি যা